ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম একবার কাবা ঘরে প্রবেশ করলেন সেখানে তিনি ইব্রাহিম আলাইসাল্লাম ও মারিয়ামের ছবি দেখতে পেলেন তখন তিনি বললেন তাদের কি হলো অথচ তারা তো শুনতে পেয়েছে যে ঘরে প্রাণীর ছবি থাকবে সে ঘরে ফেরেস্তা মণ্ডলী প্রবেশ করবেন না এই যে ইব্রাহিমের ছবি বানানো হয়েছে ভাগ্য নির্ধারক অবস্থায় তিনি কেন ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করবেন